এই মুহূর্তে ইন্টারেস্টিং যে বিষয় তা হলো এই মুহূর্তে সমীক্ষা চলছে ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে নিয়ে প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কেন প্রশান্ত কিশোরকে প্রয়োজন হলো প্রফেশনাল স্ট্র্যাটেজিস্ট দিয়েই কি আসলে বিজেপির সাফল্য এসেছে এস বিজেপির ব্যাক অফিসের ভূমিকা কতটা অর্থাৎ IT cell social media Lok Sabha জয়ের ডার্ক মাইন্ডের ভূমিকায় বিজেপির সাফল্য ভোটের কৌশল কতটা বদলে ফেলেছে গেরুয়া শিবির কিভাবে কাজ করেছে আরএসএস বিজেপির সোশ্যাল মিডিয়া আমরা আপনাদেরকে মোটামুটি একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ভোটের যে প্যারাডাইম শিফট বলে ভোটের অংশ হারের সেই ভোটের হার নয় এবার দেখা যাচ্ছে ভোটের কৌশলেরও কোথাও প্যারাডাইম শিফট করেছে বিজেপি এবং যার ফলে এই বড় জয় আর তাতেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের ভাবতে হচ্ছে অন্য পথ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু আমাদের সঙ্গে রয়েছেন আরএসএস এর আইটি সেলের সদস্য আরএসএস কর্মী সিদ্ধার্থ দে আমাদের সঙ্গে রয়েছেন মন্ত্রী তাপস রায় তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত আমি সুদীপ্ত দা আপনার কাছেই প্রথমে যাব দীর্ঘদিন সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়ে আজকে আমরা ভোটের প্যারাডাইম শিফট এই শব্দটা ইউজ করি কিন্তু ভোটের কৌশলের প্যারাডাইম শিফট হলো কিনা চোদ্দ সালই হয়েছে চোদ্দ সালেই বিজেপি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলে হয়তো বুঝতে একটু বেশি সময় লেগেছে দু হাজার সালেই প্রথম প্রশান্ত কিশোরকে এবং তার তার নেতৃত্বাধীন সংস্থাকে নিয়োগ করে বিজেপি ভোটটাকে এই জায়গায় নিয়ে যায় দু সাল লাগলো পাঁচ বছর লাগলো বাকি সারা দেশের বুঝতে মানে বিজেপি কিন্তু শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যেই পাঁচ বছর এগিয়ে আছে এর মধ্যে অনেকগুলো ছোট ছোট নির্বাচন হয়েছে অতি সম্প্রতি তেলেঙ্গানাতে হয়েছে ওয়াইএসআর এর নেতৃত্বে ওয়াইএসআর কংগ্রেস ফিরে এসছে মণিপুরে তার আগে ত্রিপুরাতে হয়েছে এই প্রশান্ত কিশোর নয় না এক্স্যাক্টলি এই স্ট্র্যাটেজির জয় হয়েছে প্রশান্ত কিশোর থেকে ভেঙে যাওয়া লোকজনেরা ওখানে একই কোম্পানি খুলে একই কাজটা করেছে মণিপুরে হয়েছে পাঞ্জাবে হয়েছে ঠিক এক্স্যাক্টলি মানে ইলেকশন ক্যাম্পেইনটাকে নিয়ে যেতে হবে একটা জায়গায় যেখানে এটা একটা বিশুদ্ধ মার্কেটিং আমি বিশুদ্ধ মার্কেটিং বিশুদ্ধ আমি আমি একটা প্লিজ শেষ করতে দাও ভোট যারা করেন যারা রাজনীতি করেন যেমন এই তাপস রায় বহুদিন ধরে রাজনীতি করছেন এতদিন ধরে আমার পরিচিত ওদের একটা ন্যায় অন্যায় ঠিক বেঠিক ভুল সঠিক এরকম বোধ আছে শিবম সুন্দর সিং বলে একজন তিনি একটা বই লিখেছেন how to win an Indian election তিনি প্রশান্ত কিশোরের টিমে ছিলেন তিনি ত্রিপুরা এবং মণিপুরে কাজ করেছেন ওখানে বললেন যে মণিপুর থেকে ত্রিপুরাতে এসে আমরা দেখলাম যেহেতু এত বছরে বাম শাসন চলেছে এখানে নগদ টাকা দেওয়ার দরকার নেই তার বদলে অন্য কিছু ভাবতে হবে ভোট জিততে ভোট কিনতে নগদ টাকা দেওয়া দরকার কি না সেটা ঠিক কি ভুল ন্যায় কি অন্যায় এ নিয়ে তার কোনো মতামতই নেই ভোট কিনতে হবে ভোট জিততে হবে তার জন্য যা করার তাই করতে হবে নগদ টাকা দরকার নগদ টাকা আনতে হবে এইটা হচ্ছে প্রশান্ত কিশোরদের দেখিয়ে দেওয়া ভোটে জেতার স্ট্র্যাটেজি আমি এখানে আমি একটু আসবো তাপসদার কাছে কোথাও কি মনে হচ্ছে যে সুদীপ্তদা বললেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন ন্যায় অন্যায় এই সমস্ত কিছু রয়েছে কিন্তু তার মধ্যে যেটা ঢুকে যাচ্ছে ওই যে মানিক সরকারের ওখানে শান্তি রয়েছে স্থিতিশীল রয়েছে গোটা উত্তর পূর্ব ভারতেই ছিল তিনি আর নতুন কি করলেন ধরা হলো ইস্যু পে কমিশন পে কমিশনটা দেওয়া হয়নি সেই পে কমিশনটাই ইস্যু করা হলো এবং সেইটাকে অর্থাৎ সুকৌশলে বিভিন্ন ধরনের ক্ষোভ বিক্ষোভ সেইটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢুকিয়ে দেওয়া প্রশ্নটা তারপর আরেকটু বড় জায়গা আছে ত্রিপুরা খুব ছোট্ট রাজ্য তার একটা বড় শতাংশ অংশ মানুষে তারা শুধু সরকারি চাকরি করে সরকারি চাকরি অন্য কোনো কাজ নেই তাদের কাছে পে কমিশনের কথা বলে কথা বলা মানে ওই বইটাতেই আছে বিশাল রাজ্যের জনসংখ্যার প্রায় কুড়ি শতাংশ মানুষের কাছে পৌঁছে যাওয়া তাপসদা না আমি বলছি কি যে ভোট জবে থেকেই শুরু হয়েছিল যারা নির্বাচনে লড়ে যে দল লড়ে তাদের কাছে স্ট্র্যাটেজি কৌশল কিন্তু কোনো নতুন ব্যাপার নেই প্রতিটি ভোটে প্রতিটি রাজনৈতিক দল কিভাবে যাবে কিভাবে প্রচার করবে কি হবে ভোটের কৌশল এটা কিন্তু একটা ভোটের প্রচার এবং ভোটের কৌশল কিভাবে যাব অ্যাপ্রোচটা কী হবে মানুষের কাছে কি নিয়ে যাব মানুষ কোনটাকে গ্রহণ করবে catchy slogans all these were there ঠিক ইট ইজ নট ঠিক new to any of us কিন্তু এটা একটা বিজ্ঞান সুতরাং এই বিজ্ঞানটা এখন সেটা প্রফেশনালরা বা বিভিন্ন সংস্থা হয়তো একটা ছিল সুদীপ্ত দীর্ঘদিনের খুবই প্রতিষ্ঠিত সাংবাদিক আমার খুবই প্রিয় সাংবাদিক কিন্তু দু হাজার চোদ্দোর আগে দু হাজার এগারোতে ব্যবহার করেছিল দু হাজার এগারোয় যখন তৃতীয়বারের জন্যে তৃতীয়বারের জন্যে যখন মোদিজি আবার মুখ্যমন্ত্রী হলেন তখনই কিন্তু প্রথম ব্যবহার করা হয়েছিল এই প্রশান্ত কিশোরকে প্রশান্ত কিশোরের আজকে যেটাকে বলা হয় যে Indian political Indian political action committee তার আগে নাম ছিল সিটিজেন আপনাদের বিরোধীদের ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে গেল না না আমি বুঝতে দেরি হওয়া হইর কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় যে বিষয় যেটা ব্যাক অফিস সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা তো আমাদের কাছে একটা নতুন বিষয় সোশ্যাল মিডিয়াটা তো আমাদের কাছে পুরনো বিষয় নয় এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু দু হাজার চোদ্দোয় দু হাজার চোদ্দোয় সাকসেস এনে দেয় বিজেপিকে আরএসএস ব্যাক্ট এবং তার মানে কি তার মানে ব্যাক অফিস মানে আরএসএস মানে একটা নেপথ্যে কাজ করে যাওয়ার একটা ব্যাপার সুতরাং আরএসএস পরিচালনা করছে অর্থাৎ ভোট ম্যানেজমেন্টের কাজটা করছে অথবা অথবা তারপরে কিভাবে চলবে মানুষের তার আগে বা ডিউরিং সেখানে মানুষের এখানে এখানে সকলের আগ্রহ রয়েছে এই যে বললেন যে বিজেপির ব্যাক অফিস মানে আরএসএস আরএসএস এর মিডিয়া আইটি মিডিয়া সেল তারা যথেষ্ট পরিমাণে আমরা শুনছি যে লক্ষ লক্ষ মানুষ কাজ করেছেন প্রফেসর প্রফেশনাল এবং তারা বেতনভোগী কিভাবে কাজটা হয়েছে আগে আমি এখানে একটু সুদীপদার ক্লিয়ার করি একটু আমি দু হাজার এগারোতে প্রশান্ত কিশোর এসেছিলেন উনি আমেরিকায় ছিলেন ডাক্তারি করতেন উনি খুব ইয়াং এজে তখন উনি টু থাউজেন্ড ইলেভেনে উনি এসেছিলেন ইলেভেন থেকে বিজেপি জয়েন করেন এক বছরের মধ্যে দু হাজার বারোতে উনি নরেন্দ্র মোদীকে উনি চিফ মিনিস্টার করেন ঠিক আছে মানে ওনার সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিতে ঘর ঘর মোদি ঠিক আছে এই স্ট্র্যাটেজি উনি দিয়েছিলেন চায় পে চর্চাটা উনি দু হাজার সময় করেছিলেন কিন্তু মানে কৌশল যে ব্যাপারটা না কৌশল ব্যাপারটা আসলে কিন্তু মানে পাঁচ বছরের না কৌশল ব্যাপারটা কিন্তু এক বছর ছ মাস এটারই হতে পারে আচ্ছা মানুষের মনের মধ্যে একটা ছাপ ঠিক আছে দুদিন আগে কিন্তু ভোট কেনা হয় তার মানে টি টোয়েন্টির মতো হয়ে যাচ্ছে টি টোয়েন্টির মতো আমি পাঁচ বছর কাজ না করে তিন মাসের কৌশলে আমি জনগণের ভোট নিতে পারি না কৌশল যদি আজকের দিনে আমরা বলি তাহলে সেটা সোশ্যাল মিডিয়াতে যারা খুব অ্যাক্টিভ যেহেতু আজকে অ্যান্ড্রয়েডের যুগ এসে গেছে তো অ্যান্ড্রয়েডের যুগে যারা সেই অ্যান্ড্রয়েডে ডিপেন্ডেন্ট আমি তাদের কিন্তু আজকে বোঝাতে পারছি কিন্তু তথ্য দিতে পারছি সেই কৌশলটা কিন্তু ছ মাস কিন্তু আমি আজকে জনসাধারণ যদি বলি জনসংযোগ ছাড়া কিন্তু কোনোদিন মানে সেই ভোট জেতার সম্ভাবনা নেই আমি এখানে জাস্ট এই রেড্ডি কথা এই প্রসঙ্গে একটু একটু শিবাজিদার কাছে আমি আরেক আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই আরএসএস কিন্তু না আপনি একটা একবার বলছেন যে 5 বছরে কাজ না করে দেড় বছরে বোঝানো যায় না কিন্তু টি টোয়েন্টির মতোই খেলাটা হয়েছে আপনি বলছেন যে দেড় বছরের মধ্যেই এই এই বিষয়টা এই আইটি সেল এরা এরা হ্যাঁ। উদ্বুদ্ধ করছে আমরা যে তথ্য পাচ্ছি ধরুন ষাট জন করে দায়িত্ব দেওয়া হয়েছে এক একজনকে এই ষাট জনের তুমি তথ্য নেবে তারা কি মনোভাব তাদের কি এখানে সামনে যারা কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর হোক কংগ্রেস কাউন্সিলর হোক সিপিএম কাউন্সিলর তাদের প্রতি কি মনোভাব এই ধরনের তাহলে কি পাঁচ বছরে কাজ করলাম কি করলাম না তার উপরে নির্ভর করছে একটা কথা বলছি দু সালে যখন মোদিজির কাছে গিয়েছিলেন এই এই প্রশান্ত কিশোর আচ্ছা এখানে বলি এটা প্যারাডাইম শিপ অন্য অর্থে যেটা সুদীপ্ত বলছিল আমি পুরোটা সাপোর্ট করি এদের কাছে এদেরকে ওই নৈতিকতাটা নেই কিন্তু বিজেপি জয়েন করলেন তারপর এখন আবার এর ভাইস প্রেসিডেন্ট ওই না প্রফেশনাল পার্টি ওয়াইজ ও এর নীতিশজির তার তার হ্যাঁ। একটা ভাইস প্রেসিডেন্ট কখনো এর করছেন হ্যাঁ। কখনো তার করছেন নানা জায়গায় এটা প্রফেশন তো প্রফেশনাল এথিক্সের সেখানে ওই ধরনের যেটা তাপসদা বা ইত্যাদি যে কোনো রাজনৈতিক নেতার যে তার থেকে কিন্তু একটু অন্য এথিক্স এখানে একদম টাকা পয়সা হ্যাঁ, আমি একটা বলছি না না অবশ্যই আমি এখানে বলছি কিন্তু একটা কথা আমার খুব অবাক লাগছে যেটা উনি বললেন সেটাও সেটার মধ্যেও সত্যি আছে সেটা দু সালে তো মোদিজি জিতেছিলেন এখানে ব্যাপকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন কোনো সোশ্যাল মিডিয়া বা ইত্যাদির কোনো কাজ এখন কেন প্রয়োজন তো এই যে জায়গাটা যখন একটা আবার বলছি এখন যখন একটা গেম চেঞ্জার একটা ইলেকশন হয় তখন এটা লাগে না একটা বিরাট ক্ষোভ যখন থাকে সোশ্যাল মিডিয়া যেটা করতে পারে বা এই স্ট্র্যাটেজি যেটা করতে পারে অয়ন আমি এটুকু বলছি যেখানে অনেক বেশি পলিটিক্যালি কম ইনভলভড যে সমস্ত জায়গা অপেক্ষাকৃত ছোট স্টেটও হতে পারে ত্রিপুরার কেসটা একটা স্ট্যান্ড অ্যালোন কেস বলে আমি মনে করি যেখানে খালি ওই সরকারি চাকরি আমি একটা কথা বলছি ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা পলিটিক্যালি অত্যন্ত ডিভাইডেড বা পলিটিক্যালি চার্জড একটা স্টেট যেখানে কিন্তু যেটা নিউট্রাল ভোটার বা ফ্লোটিং ভোটারের সংখ্যা অনেক সময় অনেকটা কম থাকে এবারে যেটা হয়েছে যেটার আমি একটাই কথা বলছি এখানে খালি ওই কি কাজ করেছে কাজ করেনি তার জন্য হয়নি এইবারের ভোটটা যেভাবে পরিচালিত হয়েছে সেই পরিচালিত হওয়ার পেছনে একটা আইডেন্টিটি পলিটিক্স খুব দারুণভাবে কাজ করেছে সোশ্যাল মিডিয়াতে আমরা যে সমস্ত খবরাখবর পেয়েছি মানে যে সমস্ত আমাদের কাছেও এসছে তাতে আইডেন্টিটির ওপরে খুব মানে কোথা থেকে লোক আসছে বাড়তি আসছে কিনা অনুপ্রবেশ সুতরাং কাজের থেকেও বাইরে হয়েছে অবশ্যই কৌশলের দিক হচ্ছে এবং সেখানে কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে অবশ্যই এটা তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে অবশ্যই ভাবাচ্ছে এবং এর মধ্যে রাজনীতি কতটা কতটা প্রফেশনাল কতটা টাকা পয়সা এই সবও কিন্তু উঠে আসছে আমরা দেখাবো বিজেপির ব্যাক অফিস আরএসএস এর ব্যাক অফিস কিভাবে কাজ করেছে তার একটা ছোট্ট নমুনা ভোটারের মনের খোঁজ পেলেই কাজ হাসিল এবং সেই ভোটারের মনের খোঁজ পেতে কি কি ব্যবস্থা করেছিল আরএসএস বিজেপি দেখে নেওয়া যাক সামনে ছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা পিছনে বিজেপির ব্যাক অফিস অর্থাৎ অমিত মালব্য উৎসব পারেখ গৌরব পাণ্ডে শ্রভাষ্টা শেঠিরা দিনদয়াল উপাধ্যায় মার্গের চারতলায় কাজ করেন প্রায় তিনশো জন তরুণ তরুণী সব রাজ্যে আলাদা আইটি সেল এর বাইরে বিজেপি আরও বহু সংস্থার পরিষেবা নিয়েছে বলে সূত্রের খবর দু হাজার ষোলোতে দলের আইটি সেল ঢেলে সাজান অমিত শাহরা শুধু সোশ্যাল সাইট নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ মানুষের কাছে সরাসরি পৌঁছতেও পরিকল্পনা করে কাজ শুরু হয় হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক টুইটারের মতো জনপ্রিয় সোশ্যাল সাইট থেকে তথ্য বিশ্লেষণ করে ভোটারদের মনস্তত্ব বোঝার চেষ্টা হয়েছে সব রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা প্রতিটি রাজ্যে নির্দিষ্ট ইস্যু তুলে প্রচার রাজ্যভিত্তিক সোশ্যাল মিডিয়া গ্রুপ তৈরি প্রতিটি রাজ্যে পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপ থেকে লাগাতার প্রচার কখনো কংগ্রেসের পরিবারতন্ত্র কখনো গান্ধী পরিবারের দুর্নীতি আবার কখনো বালাগোটের বিমান হানাকে সমর্থন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এমনকি ইমেলের তথ্য নিয়ে এই সমস্ত গ্রুপে ঢোকানো হতো লক্ষ লক্ষ মানুষকে কোনোটার টার্গেট পঞ্চাশ লক্ষ কোনোটার এক কোটি ঠিক কর্পোরেট সংস্থার মতো টার্গেট দিয়ে কাজ টার্গেটের কাছাকাছি পৌঁছানোর পর এবার ভোট নিশ্চিত করার পালা মেসেজ সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য তো ব্যাকরুম টিমের হাতের মুঠোয় সেই তথ্য নিয়েই বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন রাজনৈতিক কর্মীরা কখনো আবার আড়ালে থাকা আরএসএস কর্মীদের নামিয়ে প্রচার চলেছে ত্রিপুরায় আবার অন্য কৌশল ভোটের ফর্ম টোয়েন্টি থেকে ভোটারদের তথ্য বিশ্লেষণ সম্ভাব্য ভোটারদের তালিকা তৈরি হয় প্রত্যেক ভোটারকে ফোন এবং মেসেজ সংখ্যালঘুদের নিয়ে ভুয়ো প্রচার এলাকা বিশেষে উত্তেজনা উস্কে দেওয়ার কৌশল কিছুই বাদ পড়েনি বাংলায় যখন এই এজেন্ডা কাজ করেছে তখন অসমে আবার last battle of the Saraighat জাতিসত্তা আবেগ উস্কে দেওয়া অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করা সবটাই ভোটারদের আচার আচরণ বিশ্লেষণ করে নেওয়া সিদ্ধান্ত এই সব মিলেই তৈরি হয় উনিশের মাস্টার প্ল্যান আর এসবে অন্য সব দলকে দশ গোল দিয়েছে গেরুয়া শিবিরের আপনাদেরকে দেখালাম কিভাবে ভোটের প্রচারের কৌশলের আদব কায়দাই বদলে গেছে মস্তিষ্ক প্রক্ষালনের আদব কায়দা বদলে গেছে এবং তার প্রভাব পড়েছে তাপসদা এবারের নির্বাচনে আপনি কি বলবেন <clears throat> না বিষয়টা হচ্ছে যে <clears throat> মানুষ ভোট দিয়েছে বাংলাতে এবং অনেক এসব নিয়ে কথাও উঠেছে উঠছে ইভিএম e নিয়ে সারা ভারতবর্ষে কটা উঠেছে তেইশটা দল বলেছে ইলেকশন কমিশন বলেছে সুপ্রিম কোর্ট বলেছে সবই ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো এই প্রথম একটা ইলেকশন যেটা কোনো ইস্যুর ওপর নয় একটা নন ইস্যুর ওপর হয়েছিল এই ফার্স্ট আফটার ইন্ডিপেন্ডেন্স এক দুই হচ্ছে এই একটা ইলেকশন যেটা সোশ্যাল সায়েন্সের বাইরে এবং সেফোলজির বাইরে এবার সেটাই খোঁজার আমরা চেষ্টা করছি যেখানে সেফোলজি কাজ করলো না সোশ্যাল সায়েন্স কাজ করলো আপনি বলছেন নন ইস্যুড উপরে কিন্তু প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আলাদা করে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা করে পরিকল্পনা করে আরএসএস বিজেপি বিভিন্ন ইস্যু ধরে ধরে করেছে ওদের ব্যাক অফিস এটা তো ইয়ার্স টুগেদার এটা তো আজকে প্রথম নতুন নয় এটা তো মানস টুগেদার এটা শুধু নির্বাচনের সব ওরা তো ওদের গাইড করে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আদার দেন ওদের কথা বলছি যদি ভালো স্টুডেন্ট না হয় যত বড় স্কুল ভালো স্কুল কলেজই হোক না কেন এক আর যত ভালো টিচার বা প্রফেসরই হোক না কেন সেই ছাত্রকে কি তোমার ফার্স্ট করা যায় সেকেন্ড করা যায় না সুতরাং আমরা যেটার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের বোঝার এই যে সোশ্যাল মিডিয়া এই যে সমস্ত কিছু ইউজ করা ফেসবুক এই যে মানুষকে ভুল বোঝানো এই যে মানুষকে অসত্য বোঝানো এই মানুষকে মিথ্যা বোঝানো সেইটার আমাদের কাউন্টার করতে হবে এবং এই কাউন্টার আমরা কিভাবে যাব সেটার জন্য মিথ্যে বুঝিয়ে মস্তিষ্ক প্রক্ষালন হচ্ছে মিথ্যে বুঝিয়ে মিথ্যে বুঝিয়ে আপনারা সাফল্য পেলেন নাকি আপনারা আত্মবিশ্বাসী ছিলেন যে কোথাও কোথাও এই রাজ্য যদি ধরি বিভিন্ন জায়গায় জায়গায় এক এক রকম ইস্যু সেই এক এক রকম ইস্যু কিভাবে কাজে লাগা লাগানো যাবে সেইটা আপনারা গুরুত্ব দিয়েছেন আপনি যদি আরএসএস এর কথা বলেন যে আরএসএস কিভাবে কাজ করে তাহলে একটা কথা বলি আরএসএস হচ্ছে ফোর ফ্রন্ট আরএসএস যেই জিনিসটা আজকে নব্বই বছর ধরে করে এসেছে সেটা হচ্ছে জনসংযোগ ঠিক আছে আরএসএস কিন্তু ব্যাক অফিস না এস কিন্তু ফ্রন্ট অফিস ফ্রন্ট অফিস মানে হচ্ছে মানুষের মধ্যে মিশে আজকে আরামবাগের ক্যান্ডিডেট বিজেপির তপন রায় উনি আজকে অর্পিতা পোদ্দারের থেকে কত ভোটে আজকে ফেল করেছে অপূর্ব পোদ্দারের থেকে ষোলোশো ভোট ষোলোশো ভোট বিজেপি তপন রায়ের নামই জানতেন না আজকে কে রেকমেন্ড করেছে আর এস আরএসএস আজকে নিজের জনসংঘের জনসংযোগের মাধ্যমে মানুষ চিনতে পারে মানুষের মধ্যে থাকে বিষয় দেখছে আরএসএস তাহলে হিন্দু মুসলিম রাজনীতিটা হবে প্রথম হচ্ছে আরএসএস এর কিন্তু রাজনীতির দরকার নেই আজ তৃণমূল যদি সেইভাবে রাজনীতি করতে পারতো এগারো থেকে আরএসএস তৃণমূলকেও সাপোর্ট করত আজ বিজেপি আরএসএস এর একটা মতাদর্শের মধ্যে চলছে বিজেপি একটা অঙ্গ কিন্তু আরএসএস বিজেপি নয় এই ভুলটা করবেন না আরএসএস আজ অমিত শাহ বলেছিলেন সেটা কি আপনাদের উপরে নির্ভর করে আজকে উনি বলেছেন কারণ আরএসএস এর আজকে যে জমির উপরে দাঁড়িয়ে একটু লেগেছে নিজেদের উপরে বিজেপি নয় সেটা বিজেপি আর আরএসএস আরএসএস এর বাইরে বিজেপি নয় বিজেপির বাইরেও আরএসএস আমি আগে বলেনি আজকে আজকে আরএসএস এর আর বিজেপির ফিডব্যাক নিয়ে উনি যে তেইশটা আজকে বলেছেন সেটা কিন্তু জমির উপরে দাঁড়িয়ে হ্যাঁ কিছু জায়গায় হয়তো কম বেশি আজকে যে আরেমবাগের আমি বললাম ষোলোশো না মানে তার মানে আপনি বলছেন যে তথ্য মিথ্যে তথ্যের উপরে নির্ভর করে নয় আপনি বলছেন একদম সঠিকভাবে ময়দানে নেমে আপনি তাহলে আর আইটি সেলের ভূমিকা কি আইটি সেলের ভূমিকা আমরা সোশ্যাল মিডিয়ার ভূমিকা বলছি সেই সোশ্যাল মিডিয়ার ভূমিকা তাহলে কতটা থাকছে সবটাই কি সত্যের উপরে নির্ভর করে হচ্ছে হ্যাঁ, সত্য মানে কি সত্য তো নির্মাণ করা হয় সত্য মানে কি সত্য নির্মাণ করা হয় সত্য জিনিসটা খুব জটিল এই যে যেটা আমরা বলি না যে মানুষ যেটা সিদ্ধার্থ একটু আগে বলছিলেন কি যে এর আগের বারে যখন বলছিলেন পাঁচ বছরে কাজের উপর ভিত্তি করে মানুষ ভোট দেন গত দুই এক মাসে যা প্রচার করা হয়েছে সেটা অতটা মুখ্য নয় এটা কিন্তু আর মানে আর বা বিজেপি যে মডেলে বিজেপির কথা বলছি এস এর কথা আমি হয়তো জানি না বিজেপি যে মডেলে প্রচার করেছে বা সারা দেশে তার থেকে সম্পূর্ণ উল্টো রিচার্ড থেলার বলে এক ভদ্রলোক দু সালে ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন বিহেভিয়ারাল ইকোনমিক্স এখন একটা খুব জনপ্রিয় বিষয় মানুষের আচরণ তার নিয়ে ইকোনমিক আলোচনা একই ধরনের একশো লোককে তুমি নির্বাচন করলে পঁচিশ বছর তাদের বয়স একই স্কুলে বা একই কলেজে তারা একই অফিসে চাকরি করে একশো লোকের মধ্যে পঞ্চাশ জনকে এই ঘরে ঢোকালে পঞ্চাশ জনকে অন্য ঘরে ঢোকালে এবার বললে এই ঘরে যে পঞ্চাশ জন ঢোকে বললে দুটো ঘরেই একই প্রশ্ন যে আপনার সারা জীবনকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করেন আপনার সারা জীবনটা আপনার মতে ভালো কি মন্দ কি মাঝারি কিভাবে কেটেছে প্রথম ঘরে লোকগুলোকে ঢুকিয়ে দিলে তার প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে চলে এলো দ্বিতীয় ঘরে পঞ্চাশ জনকে লোককে ঢোকানোর আগে তাদের হাতে একটা করে চকলেট বা ক্যাডবেরি দিয়ে দেওয়া হলো এবার দেখা যায় যে দ্বিতীয় ঘরের লোকেরা সবাই বলছে যে আমার জীবনটা খুব ভালো কেটেছে বেশিরভাগ লোক বলছে প্রথম ঘরের লোকেরা অতটা বলছে না প্রভাবিত করা কথাটা শেষ করতে দাও আমাদের আমাদের বিরতি দিয়ে যেতে হবে হ্যাঁ। কথাটা প্লিজ শেষ করতে আমি একটা বক্তব্য বলছি বিহেভিয়ার ইকোনমিক্স এই কথা বলে এটা আমার আমার বানানো কিছু নয় এটা কোনো তত্ত্ব নয় এটা এই এই কথা বলে একজন নোবেল প্রাইজ পেয়েছেন বিজেপি এক্স্যাক্টলি এই পলিসি অনুসরণ করেছে মানুষ ভুলে গেছে যে কাজ নেই মানুষ ভুলে গেছে যে কৃষিতে তাদের চরম দুরবস্থা চলছে মানুষ ভুলে গেছে যে বিমুদ্রাকরণের ফলে ডিমনিটাইজেশনের ফলে তাদের সর্বনাশ হয়ে গিয়েছে বহু মানুষের জীবন শেষ হয়ে গিয়েছে সব ভুলিয়ে দিয়ে মানুষকে বলা হয়েছে এই গত তিন মাসের মধ্যে বালাকট করে দিলাম শক্তিশালী জাতি আপনারা এই প্রচারটা করতে পেরেছে একটা জিনিস খেয়াল রাখতে হবে দু দুই থেকে দু পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী উনি দুবার কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন এক বছরে এসে কিন্তু কৌশলতা দিয়ে শুধু দু হাজার বারোয় মুখ্যমন্ত্রী বা দু হাজার চোদ্দতে ওনাকে প্রধানমন্ত্রী করা যায়নি হ্যাঁ, এবার এখানটাতে এই জিনিসটাতে আমি বলতে মানে চাই ঠিক দু হাজার উনিশের কথা বলছেন হ্যাঁ, ছিল সিদ্ধার্থ দু দুই থেকে দু হাজার বারোয় তাহলে দু হাজার এগারোয় ঠিক এক বছর আগে বা কিছু আগে তাহলে পরে এই প্রশান্ত কিশোরকে নিয়োগ কেন প্রশান্ত কৈশোর নিজে এসেছিলেন আরে যাই হোক নিজে এসেছিলেন মানে কি উনি আজকে উনি আজকে আসেননি আসার পরে প্রশান্ত কিশোর তখন 25 বছর বয়স 25 বছরের বছরের একটা কিশোরকে তাহলে সেই জায়গায় নিয়ে এসেছে নীতি নির্ধারণ কমিটির একজন গুরুত্বপূর্ণ সেখানেও আমার প্রশ্ন হচ্ছে সেখানেও আমার আমি আমি না না শশাঙ্ক কিশোরকে কেন তাহলে তৃণমূলের এখন প্রয়োজন হল কেন কেন কেন যে কথাটা আপনি বললেন যে ঠিকই ওই সুদীপ্তর কথাটা এক মিনিট হ্যাঁ। খালি যে কথাগুলো আগে এনএসএসওর ডাইরেক্ট আগে তারা যখন রেজিগনেশন দেওয়ার সময় যে কথাগুলি বলেছিলেন তখন যখন এইরকমই যে টিভি আলোচনাতে করা হতো তখন কিন্তু বিজেপির প্রত্যেকে এখানে বলতেন যে এই তথ্যটা ঠিক নয় অফিসিয়াল নয় ভুল এটাই বলেছেন যেদিন মন্ত্রিসভা শপথ নিল তার পরের দিনে কিন্তু তারাই অফিসিয়ালি স্বীকার করলো যে পঁয়তাল্লিশ বছরের তাপস রায়কেও প্রশ্ন যেমন সিদ্ধার্থ দেখে প্রশ্ন করেছিলেন আমার প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে প্রশান্ত কিশোরকে কেন প্রয়োজন হলো তৃণমূল কংগ্রেসের আসবো একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবে রাজ্যে বিজেপি মোকাবিলায় তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা লড়াইয়ে মমতার চাণক্য নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর তার কাঁধে ভর করেই গত লোকসভা নির্বাচনে রকেট গতিতে উত্থান আমরা আলোচনায় করছিলাম তিনি এবার তৃণমূলের তুরুপের তাস দেখে নেওয়া যাক লোকসভা ভোটে ধাক্কা চৌত্রিশ থেকে নেমে বাইশ শাসন তৃণমূলের ঝুলিতে এবার একুশের বিধানসভা লড়াইকে সামনে রেখে কুমোর বাঁধছে জোড়া ফুল শিবির বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে ঘণ্টা দেড়েক আলোচনা হয় দুজনের কেন্দ্র ও বিভিন্ন রাজ্যে একাধিক রাজনৈতিক উত্থান পতনের পিছনে প্রশান্ত কিশোর তার ঝুলিতে বহু সাফল্য দু সালের লোকসভা নির্বাচনে মোদীর উত্থানের পিছনে হাত প্রশান্ত কিশোরে দু সালে বিহারে বিধানসভা নির্বাচনে নীতিশকে সাফল্যের মুখ দেখান প্রশান্ত দু সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের উত্থানের পিছনেও প্রশান্ত কিশোর ওই বছর কংগ্রেসের হয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কাজ করলেও প্রশান্ত ব্যর্থ হন দু সালে অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট ছিলেন প্রশান্ত কিশোর তার নেতৃত্বেই অন্ধ্রপ্রদেশের লোকসভা ও বিধানসভা ভোটে বিপুল জয় জগানের একুশের বিধানসভা ভোটকে টার্গেট করে প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে তৃণমূল লক্ষ্য তার রণকৌশলে বিজেপিকে মোকাবিলা নিউজ এইটিন বাংলা তাপস দা বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম কেন প্রশান্ত কিশোর না আমি একটা কথা বলছি সুন্দরভাবে সেটা বলার বা বোঝাবার চেষ্টা করেছে সুদীপ্ত সেটা হলো যে <clears throat> কৃষকদের আত্মহত্যা কৃষকদের মৃত্যু কৃষকদের লং মার্চ জিএসটি ডিমনিটাইজেশন সমস্ত কিছু বা আরও বহু ওদের দেওয়া প্রতিশ্রুতি এবং ভারতবর্ষের বহু সমস্যা রয়েছে তো কষ্ট রয়েছে যন্ত্রণা রয়েছে ব্যথা রয়েছে বেদনা রয়েছে সেগুলোকে চাপা দিতে যে একটা অদ্ভুত একটা অসত্যের একটা মিথ্যার যে একটা প্রচার যে করা হলো এটা তো একটা প্রযুক্তির যুগ এটা আমরা বলি এবং এই যে নির্বাচনটা যার কৌশল সেই স্ট্র্যাটেজি এবং প্রচার এটাও তো বিজ্ঞান তো সুতরাং এই যে বাংলাতে আমরা বাংলাটাই বলছি এই যে বাংলাতে এটা কাজ করলো সেই কাজ করাটা কেন আমি এখনও বলছি যে আমাদের ইউএসপি মমতা ব্যানার্জি আমাদের যে সিম্বল সেটা আমরা জোড়াফুল বলি কিন্তু আমাদের দুটো সিম্বল মমতা ব্যানার্জির মুখটাও আমাদের সিম্বল সুতরাং আমাদের এই বাংলাতে এই যে অসত্য প্রচার মিথ্যা প্রচার সেটা কিভাবে কাজ করলো মানুষের মধ্যে কিভাবে ঢুকলো উনি তো বলছেন যে পাঁচ বছরে যদি কাজ না করা হয় তাহলে এই প্রচারও কাজে দিতে দেবে না সেটা ঠিক আমি বলছি সেটা ঠিকই বলেছে আমি যে কথাটা বলেছি যে ভালো ছাত্র যদি না হয় যত ভালো প্রতিষ্ঠানই হোক স্কুল কলেজই হোক না কেন যত ভালো টিচার এবং প্রফেসর দা হোক না কেন সে ভালো রেজাল্ট ভালো ছাত্র বলতে হবে ভালো ভালো ছাত্র ভালো রেজাল্ট করেছে বিজেপি ভালো ছাত্র ভালো রেজাল্ট হ্যাঁ। করেছে কোনটা সেটা হলো যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে না বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তো অসত্য প্রচার সেটার জন্যই তো আমরা এই যে অসত্য প্রচারটা যে উচ্চতায় ওরা নিয়ে গেল এই যেভাবে কাজ করলো আর তো সারা বছর ধরে কাজ করে সবাই জানে আর তো বিজেপির বয়স হচ্ছে উনচল্লিশ আর আর এর বয়স তো নব্বই তো সুতরাং আর এস এস তো উনিশশো পঁচিশ উনিশশো পঁচিশ তো সুতরাং ওই হলো একই হলো প্রায় তো সুতরাং কথা হলো যে এটা তো মাথায় রাখতে হবে আর এর একটা তো নিজস্ব একটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য তবে এটা ঘটনা ইদানিংকালে শোনা যাচ্ছে আমি জানি না এবং আমি ইন্টারেস্ট নই আর এস এবং বিজেপির মধ্যে মাঝে মাঝেই মত পার্থক্য হচ্ছে কিন্তু আর এস এর বাইরে বিজেপি নয় বিজেপির বাইরে প্রশান্ত প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হলো তৃণমূল না বাধ্য এগারো দেখেছি বা ও যে এসেছে এবার ও দেখবে যে বাংলায় বাংলায় যে ভোটার আমাদের সেই ভোটার এদেরকে কিভাবে এদের ভেতরে ঢোকা হলো এক কিভাবে এই অসত্য প্রচার যেখানে অনেক যন্ত্রণা রয়েছে অনেক কষ্ট রয়েছে অনেক আমি একটু ওনার একটু হ্যাঁ। উত্তরগুলো একটু দিয়ে দিই বলুন বলুন এবং আপনারা কতটা এই মুহূর্তে আশঙ্কা দেখছে আপনি প্রশান্ত কিশোরকে দিয়ে কি করাবেন সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রুফ দাও আর্মি সার্জিক্যাল স্ট্রাইকের জন্য লাশ দেখাও টেরোরিস্টদের বালাকট থেকে শরীর নিয়ে এসো মমতা ব্যানার্জি এরকম করে বলছেন প্রুফ দাও আর্মি মানুষকে যখন আপনি বলবেন যে আমি সৈন্যকে মানি না মানুষ আপনাকে ভোট দেবে কারণ প্রশান্ত কিশোর এসছে আপনি আয়ুষ্মান ভারত করতে দেবেন না প্রশান্ত কিশোরকে এনে বলবেন মানুষকে বোঝাও মানুষ আপনাকে ভোট দেবে চার হাজার কোটি টাকার ওপরে বছরে একটা চাপ নিয়ে বসে আছে কেন কারণ আমি সেন্ট্রালের আজকে স্কিম কেন্দ্রের কোন পরিকল্পনা রাজ্যে আসতে দেব না চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকার আজকে এত ধারের মধ্যে প্রত্যেক বছরে হ্যাঁ। 2014 সালে প্রয়োজন হয়েছিল কেন ইউপিএ এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল সেই সময় রাজ্যের সাথে আজকে আজকে রাজ্যের সাথে একটা যদি রাজ্যের সঙ্গে আপনি আজকে সেন্ট্রাল আজকে একটা নীতির যেখানটাতে আজকে যেইভাবে আজকে লড়ে এসেছেন বারো বছর উনি যেভাবে লড়েছেন দু দুই থেকে নরেন্দ্র মোদী সেখানে কোনো প্রশান্ত কিশোর না থাকলেও কোনো প্রশান্ত না থাকলে পরেও উনি কিন্তু বেরিয়ে আসতেন কারণ উনি চার বছর পাঁচ বছর আর দশ বছরে না এই পরিকল্পনা কিন্তু একটা আদর্শের ভিত্তিতে আজকে চুরানব্বই বছর ধরে যে আরএসএস করছে সেটা কিন্তু এটাই ফল নরেন্দ্র মোদী কিন্তু একটা ফল আজকে সাত বছরে কিন্তু ইয়ে, আপনি কি বলবেন মোদীজির নয় আপনি কি বলবেন কেন পরিকল্পনাগুলো হতে দিচ্ছেন সেইগুলো কি আপনারা প্রচার করেছেন সেইগুলো কি আজকে আমি বলছি 2012 নির্বাচনের আগে আপনারা কেন মোদিজি কেন নিয়োগ করলো প্রশান্ত কিশোরকে এতই ভালো যদি নিজের স্ট্র্যাটেজি ছিল আমি আসবো এতই আমি শিবাজি দার কাছে যাব ইলেকশন ম্যানেজমেন্ট আজকের একটা আজকের একটা যুগ আজকে একটা ইয়ুথ আজকে সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ড করে বসে আছে কেন 2019 এর লোকসভা নির্বাচনের পরে এটাই কি আমরা ভেবে নেব যে social media social media social site এগুলোই হচ্ছে শেষ কথা না না না কখনো নয় আমি এটা বিশ্বাস করি না যেটা হবে এটা বাইনারি থিং অর্থাৎ এটাও এটাকে ঘিরে অর্থাৎ রিয়েল ইস্যু এবং এর মধ্যে একটা বাইনারি কাজ করবে অর্থাৎ একটা একটাকে ঘিরে চলবে অর্থাৎ এটা বাইনারি বলতে আর কি রিয়েল ইস্যু এবং সোশ্যাল মিডিয়া এটা কথা উনি যেটা বলেছেন আমি এটা মনে করি যে একটা রিয়েল ইস্যু লাগবে তাপস দাও যে কথা বলছেন রিয়েল ইস্যুকে ঘরে ঘরে পৌঁছবে কি করে পৌঁছবে যদি কোনো ইস্যু না থাকে আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি কিন্তু কেবলমাত্র আমি আবার বলছি এটা তৃণমূল কংগ্রেসের যারা তাদেরকেও বলছি তারা যদি মনে করেন যে খালি হাওয়ায় ভেসে এসছে খালি অসত্য প্রচার করে এসছে এটা নয় অর্থাৎ there were some real issues সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছে এবং সেই জায়গাটাকে নিয়ে গিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী ঘরে ঘরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং তার মধ্যে last straw to break the back of the camel সেটা হচ্ছে বালাকোটটাকে যেভাবে ইউজড হয়েছে এবং বালাকোটের যে ইউজ করা যেটা সুদীপ্তও বলল এটা উনিও বললেন সেই জায়গাটাকে মদিসেনা বলছে সবই ঠিক কিন্তু সেই তার সমালোচনাটা লোকে কিন্তু ওইভাবে নেয়নি অনেক লোকে সেটা সেভাবে নেয়নি এই জায়গাটা যদি আমি আবার বলছি আমি ততক্ষণ এটা সুদীপ্তর সঙ্গে এখানে একমত যতক্ষণ না পর্যন্ত আমি কোনো প্রবলেমটা আছে এটা না মেনে নিই আমি তাকে অ্যাড্রেস করতে পারবো না দেয়ার আর সাম প্রবলেমস সেই প্রবলেমস থেকে কি করে বেরোবে তৃণমূল কংগ্রেস ভাববে বিজেপিও তার মতো ভাববে সেখানে সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি স্ট্র্যাটেজিস্ট কিছু কিছু বলে দিতে পারে আপনি বলতে পারেন তুমি বলতে পারো অয়ন এই যে এই যে তাসের ঘরের মতো তো সোশ্যাল মিডিয়ার জন্য সিপিএম ভেঙে পড়েনি সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যু যদি না থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকে চেষ্টা করছে না দীর্ঘদিন করছেন ইস্যু যদি রিয়েল থাকে যেটা সত্যি লোকের সেটাকে চাপা যায় না সত্যটা এমন একটা সেটা সোশ্যাল মিডিয়াও চাপতে পারে আমরা আমরা এটা একটা একটা আরেকটাকে ঘিরে চলছে বছর ধরে যদি দেখি আমরা বিভিন্ন সময়ে সুদীপ্তদা বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন অসত্য কোটান কোট প্রচার হয়েছে আমরা পরে পরবর্তীকালে প্রমাণ পেয়েছি কিন্তু উনি যেটা বলছেন সিদ্ধার্থবাবু যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের কাজ করেননি বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় প্রকল্প সেগুলোকে বন্ধ করে দিয়েছেন এ রাজ্যে এই প্রচারগুলো তো কাজে দিয়েছে সেটা প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে অসত্য প্রচার হয়েছে কোনো সন্দেহ নেই মানে হিংসা হয়েছে বলে দেখানো হয়েছে আসলে অন্যের অন্য ছবি দেখানো হয়েছে ঠিক ঠিক দাঙ্গা হয়েছে বলে দেখানো হয়েছে আসলে হয়নি কিন্তু এগুলো কোনোটার জন্য কিন্তু কেউ সরাসরি বলতে পারবে না যেটা বিজেপি করেছে বা আরএসএস করেছে বা তৃণমূল করেছে বা কংগ্রেস করেছে আমি আমার বন্ধুর থেকে একটা গ্রুপের থেকে মেসেজ পেয়েছি তার মধ্যে দেখেছি অমুক জায়গায় এই ঘটনাটা ঘটেছে অমুক এইভাবে একটা মেয়ের শাড়ি খুলে নেওয়া হয়েছে আমি অনেক পরে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি ওটা আসলে একটা সিনেমার দৃশ্য অনেক আগেকার এই গ্রুপটাকে কিভাবে গঠন করা হলো আমাকে কিন্তু কোনো নরেন্দ্র মোদী কোনো সিদ্ধার্থ দে কোনো আরএসএস মেসেজ পাঠায়নি আমি মেসেজ পেয়েছি আমারই কোনো বন্ধুর থেকে এমন কারো থেকে যে গ্রুপের আমি মেম্বার সব ফরওয়ার্ডেড তিনিও তো পেয়েছেন কারো কাছ থেকে কার কাছ থেকে কিভাবে এই গ্রুপটা গঠন হলো এইখানে হচ্ছে বিজেপির ইনোভেটিভ গ্রুপ হয়েছে এইখানে এইখানে এইখানে হচ্ছে বিজেপির হ্যাঁ, অভিনবত্ব অন্য কোনো পার্টিটা ভাবেইনি বিজেপি একটা সময় এসে বলতে শুরু করলো আমাকে একটা মিসড কল দাও তাহলে তুমি মেম্বার হয়ে যাবে একদম এটা হচ্ছে তোমার নাম্বারটা কালেক্ট করলো তোমার গ্রুপ মেম্বার করবে বলে এরপরে কি বিজেপি কি বলেছে সরাসরি যে নরেন্দ্র মোদী ভগবান মমতা ব্যানার্জি শয়তান বলেনি আস্তে আস্তে এমন মেসেজগুলো দিতে শুরু করেছে প্রথমে এইটুকু তারপরে এইটুকু তারপরে এইটুকু মানুষের মন প্রভাবিত হয়েছে মিথ্যা কথা কিন্তু আমি শেষ কোনো সংগঠন মেম্বারশিপের নাম্বার দরকার নেই কত দু বছর ধরে আপনি যদি নরেন্দ্র মোদীকে সাপোর্ট করতে চান যে রাজ্য থেকেই আপনি জয়েন করুন আপনাকে যোগাযোগ করা হবে এটা ওপেনলি বলা হয়েছে মিস কল দিয়ে মিস কল দিয়ে মেম্বারশিপ করা হয়েছে সেটা মেম্বারশিপের সঙ্গে মেশাবে না না ভাই এটা এটা তুমি জানো কি জানো না জানি না মিস কলের মেম্বারশিপ শোনো ভাই আমি কথা বললে সাধারণত লোকে কথা বল না টেলিভিশন প্রোগ্রামে মেম্বারশিপের প্রশ্ন আমি আমার তত্ত্বের আচ্ছা, ভিত্তিতে কথা বলছি ঠিক আছে হ্যাঁ, আমি বলিনি হ্যাঁ আমার সাথে তোমার কোনো বিরোধ নেই হ্যাঁ প্লিজ নিশ্চয়ই কিন্তু আমি যখন কথা বলছি না আমার ভুল না শুধরাবে না আমি বলছি তুমি ভুল আমার ভুল সাধারণত কেউ না তুমি আমি আমি ভুল ঠিক করছি দর্শক বিচার করবে আমার ভুল কোন শোধরানোর চেষ্টা করুন সাধারণত না প্লিজ করে না আমি বলছি বিজেপি মিসড কল মিসড কলটা নিয়েছে মেম্বারশিপ হ্যাঁ। মেম্বারশিপ করার জন্য মেম্বারশিপের জন্য করেছে কিন্তু আপনি বলছেন সেটাকে ইউজ করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা ডকুমেন্টেড আছে ডকুমেন্টেড আছে ভাই তৃণমূল কংগ্রেসের এখন কি আসলে নীতি হওয়া উচিত রণকৌশল কি আদৌ কি বিজেপির সঙ্গে এই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে লড়াইয়ে নামতে পারবে লড়াইয়ে তৃণমূলের ভোট ব্যাংকে যে ধস নেমেছে অর্থাৎ আসনের দিক থেকে যে ধস নেমেছে সেই ধস নামার কারণে এই মুহূর্তে টালমাটাল তৃণমূল কংগ্রেস তার মধ্যে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর কি পারবেন বা তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করে এসেছে গত কয়েক বছর ধরে সেই মাঠে নেমে রাজনীতি করে এইটার এই এই তথ্য প্রযুক্তিকে কি মোকাবিলা করা সম্ভব মাঠে না থাকলে পরে তথ্য প্রযুক্তি কোথা থেকে আসবে এক দুই হচ্ছে আমি বলছি প্রশান্ত কিশোর ও নো প্রশান্ত কিশোর আমি আবারও আমি যদি একটু একটু ইন্টারাপ্ট করি আপনাকে বিজেপির সেরকম সংগঠন নেই এরকমটা সবাই বলে রাজনৈতিক বিশ্লেষকরা তা সত্ত্বেও 16টা আসন জিতেছে না না আমি মাঠে নেমে কাজ করার কেউ ছিল না আমাদের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি হচ্ছে main strategist for last so many elections সুতরাং মমতা ব্যানার্জি তিনি স্ট্র্যাটেজি করেন তার ইউএসপি তার যে গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে রয়েছে সেটাই আমাদের কাছে প্রাইম প্রশান্ত কিশোর যেটা করবেন বলে মনে হয় এই যে ফেক নিউজ এই যে মিথ্যার আশ্রয় এই যে সমস্ত ভুলভাল সমস্ত মানুষকে বোঝানো সেই দিকটা তিনি হয়তো গাইড করবেন কিন্তু আমি আবারও বলছি হ্যাঁ। যে আমাদের একমাত্র গাইড আমি মনে করি এটা আমার কনভিকশন সেটা মমতা ব্যানার্জি সেটা অন্য কেউ নয় আমি আপনার কাছে আসবো সিদ্ধার্থবাবু যে ধরুন আপনারা কৌশল করছেন সবই ঠিক আছে কৌশলটা নিশ্চয়ই গোপনীয়তা থাকবে কিন্তু আপনারা কি আরও এগোবেন এই বিষয়ে এবং কোন কোন দিকে আপনারা নজর দেবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু দু হাজার একুশটা লক্ষ্য এই মুহূর্তে অমিত শাহ বলে গেছেন তাপসদা যেটা বললেন প্রশান্ত প্রশান্ত কিশোর যে মিথ্যেগুলোকে মানে সাড়ে চারশো কোটি টাকা নিয়ে মিথ্যেগুলো এক্সপোজ করা দরকার পড়ে না আজকাল অনেক পোর্টালে আছে যারা করে পোর্টালরাই আজকাল মিথ্যেগুলো বলে দেয় সেই জন্য আর মিথ্যে নিয়ে আজকাল কেউ কিছু করে না মানে আড়াইশো থেকে পনেরোশো শাখা যখন আরএসএস খুলেছে কিছু বছরের মধ্যে তার মানে গ্রাউন্ডেই কাজ করছে ঠিক আছে আর প্রশান্ত প্রশান্ত কিশোর ঠিক মানে জগন রেড্ডিকে কি হেল্পটা করেছে সেটা যদি একটা বিষয় সেটা সেটা সেটা সাংবাদিক অনেকেই বলছেন এই ভোটটা হয়েছে হিন্দু মুসলিম ভোট এখানে আপনারা সেইটাকে আরো বাড়তে দেবেন কিনা দাদা হিন্দু মুসলিম ভোট তো সেখান থেকে দেখতে গেলে যারা সত্যিটা সত্যি বলতে হবে সেখানটা তো তার মিথ্যা বলার কিছু নেই আজকে পপুলেশন কতটা বেড়েছে এনআরসির বিরোধিতা কেন করা হচ্ছে অনেক প্রশ্ন আছে সেখানে যাচ্ছি না কৌশলের দিক থেকে সেইখানে সেটা সাবজেক্ট না সেই জন্য গিয়ে লাভ নেই এবার ব্যাপারটা হচ্ছে আজকে পনেরো মাস ধরে জাগান রেড্ডিকে পনেরো মাস ধরে জাগান রেড্ডিকে কি বলেছে জানেন জনসংযোগ করুন পনেরো মাস ধরে জগন রেড্ডিকে কোন রকম কোনো বুলি দেয়নি শুধু জনসংযোগ করিয়েছে যার জন্য সেই জনসংযোগে আজকে নাইডু বুঝতে পারেনি যে মানুষের মধ্যে যে জনসংযোগটা আজকে পনেরো মাস ধরে জগন রেড্ডি করেছে মমতা ব্যানার্জিকে শুধু এটাই বলা হচ্ছে উনি বলা শুরু করেছেন আপনি জানেন না আপডেটেড না সেটা বলে দিলাম যে আপনি যেখানে হারিয়েছেন মানুষদের আপনি সেখানে যান মানুষরা আপনাকে দেখতে পারেনি আপনি আজকে আজকে আজকে মোদির বিরোধিতা করতে করতে মানুষকে হারিয়ে ফেলেছেন সেটা বলেছেন জগনমোহন রেড্ডিকে বলেছেন জনসংযোগ করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসংযোগ করার মতো নতুন করে বলার মতো পরিস্থিতি হয়েছে কিনা জনসংযোগ করতে শুরু করেছেন দেখা যাচ্ছে যে গতকালই তো গেছিলেন যে নিহত একজন নিমতাতে না একজন তৃণমূল কংগ্রেস কর্মী বাড়িতে যেটা হয়তো গত কয়েক বছরের মধ্যে উনি যাননি সেই রাজনীতি করে উনি উঠে এসছেন এবং উনি খুব ভালো স্ট্রিট ফাইটার এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই মমতা ব্যানার্জি সারা দেশের মানে রাজনীতি যারা করেন এই লেভেলে তাদের মধ্যে অন্যতম তিনি পুরোধা স্ট্রিট ফাইটিং পলিটিক্স যাকে বলা হয় কিন্তু এখন মানে সেটা উনি করছেন ধরো আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের থেকে এখন তিনি প্রায় দুটো টার্ম শেষ করার মুখে মুখ্যমন্ত্রী হিসেবে এখন আবার সেই পূর্ব ভূমিকায় ঠিক ফিরে গেলেই সফল হবেন কি না এটা তো বলা মুশকিল আর কি আমি একটা জিনিস বলতে চাই যোগ করতে চাই আর কি সেটা হচ্ছে প্রশান্ত কিশোর যেমন তার সাফল্যগুলো বড় করে বলা হয় সব মার্কেটিং এক্সপার্টই সেটা বলে তার সাফল্যগুলো বলে ওনার ব্যর্থতাও কিন্তু আছে উত্তরপ্রদেশে আছে উত্তরপ্রদেশে দু হাজার সতেরো বিধানসভা নির্বাচনে আছে তো ওনার থেকে শিক্ষা নিয়ে কিন্তু আরো অনেক সংগঠন এখন তৈরি হয়েছে এক্স্যাক্টলি একই লাইনে কাজ করছে সুতরাং উনি আসছেন বলে একেবারে একটা ভোটের জয় পরাজয় দু হাজার কতটা ফ্যাক্টর হতে পারে এরকম কিছু দু হাজার একুশের জন্য না আমি আবার তো বলছি যে আমার প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর কিংবা অন্য কোন অন্য কোন প্রশান্ত তরুণ কি কিশোর আমি বলতে পারবো না কে সফল হবেন কি হবেন না আমি খালি একটা বলছি আবার কথা বলছি রাজনীতির ব্যাপারে যেটা অবশ্যই জনসংযোগ আবার ইস্যু এবং আরেকটা কথা বলছি যেমন রাজ্য টু রাজ্য তার এ ভ্যারি করে তার ইস্যুস ভ্যারি করে স্ট্র্যাটেজি ভ্যারি করে লোকসভা এবং বিধানসভার স্ট্র্যাটেজি ইস্যু সেটাও ভ্যারি করবে কেননা সেখানে এখানে মোদিজি বনাম অনেকগুলি মুখের মধ্যে লড়াই হয়েছিল ওখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিস্পর্ধী আরেকটি মুখ আরেকজন আরেকজনকে চাই যাকে কিন্তু সেটা কতটা সাকসেসফুলি এরা করতে পারবেন তাদের কাছে মানে প্রতিস্পর্ধী মুখ কতটা প্রভাব ফেলতে পারে সেইটার উপরে অনেকটা নির্ভর করছে তবে এবারে 2019 এর লোকসভা নির্বাচনেই রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় দেখিয়ে দিয়েছে তবে এই হ্যাঁ, এই কৌশল কতটা তৃণমূল কংগ্রেস কিভাবে আয়ত্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইউএসপি সেই ইউএসপি কতটা কাজে দেয় আগামী দিনে এবং রাজনীতি উত্তপ্ত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি সেই রাজনীতি কোন দিকে এগোয় সেদিকেও আমাদের নজর থাকবে আপাতত সাদা কথা কালো কথা এখানেই শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ একটু পরেই দেখুন নিউজ রুম লাইভ সঙ্গে থাকুন দিন